บุ๊กทู แปดสิบเก้าอุนนบุยอุนนบุยประโยคคำสั่งหนึ่งอากาชุจกแอกอากาชุจกแอกคุณขี้เกียจเหลือเกิน อย่าขี้เกียจนักเลย তুমি কি অলস এত আলসেমি করো না তুমি কি অলস এত আলসেমি করো না คุณนอนนานเหลือเกินอย่านอนดึก তুমি কতক্ষণ ধরে ঘুমাও এতক্ষণ পর্যন্ত ঘুমিও না তুমি কতক্ষণ ধরে ঘুমাও এতক্ষণ পর্যন্ত ঘুমিও না খুন ক্লাব คุณกลับมาบ้านดึกเหลือเกิน তুমি কত দেরি করে আসো এত দেরি করে এসো না তুমি কত দেরি করে আসো এত দেরি করে এসো না ডাং ডাং อย่าหัวเราะดังนักสิ তুমি কি জোরে জোরে হাসো এত জোরে হেসো না তুমি কি জোরে জোরে হাসো এত জোরে হেসো নাคุณพูด เสียงเบาเหลือเกิน তুমি কি নরমভাবে কথা বলো এত নরমভাবে কথা বলো না তুমি কি নরমভাবে কথা বলো এত নরমভাবে কথা বলো না মা อย่า ดื่ม มาก นัก สิ তুমি খুব বেশি মদ্যপান করো এত বেশি মদ্যপান করো না তুমি খুব বেশি মদ্যপান করো এত বেশি মদ্যপান করো না คุณสูบบุหรี่มากเกินไปแล้วอย่าสูบบุหรี่มากนักเลย তুমি খুব বেশি ধূমপান করো এত বেশি ধূমপান করো না তুমি খুব বেশি ধূমপান করো এত বেশি ধূমপান করো না คุณทำงานมากเกินไปอย่าทำงานมากเกินไป তুমি খুব বেশি কাজ করো এত বেশি কাজ করো না তুমি খুব বেশি কাজ করো এত বেশি কাজ করো না คุณขับ เร็วเหลือเกิน อย่าขับ เร็ว นัก เลย তুমি খুব জোরে গাড়ি চালাও এত জোরে গাড়ি চালিও না তুমি খুব জোরে গাড়ি চালাও এত জোরে গাড়ি চালিও না উঠে পড়ুন মিস্টার মিলার উঠে পড়ুন মিস্টার মিলার বসুন মিস্টার মিলার বসুন মিস্টার মিলার নাং খা นั่งต่อค่ะคุณมิลเลอร์ বসে থাকুন মিস্টার মিলার বসে থাকুন মিস্টার মিলার ใจเย็นๆ นะคะ ধৈর্য ধরুন ধৈর্য ধরুন มีเวลา ไม่ต้องรีบ ধীরে ধীরে করুন ধীরে ধীরে করুন รอสักครู่นะคะ এক মুহূর্ত অপেক্ষা করুন এক মুহূর্ত অপেক্ষা করুন ระวังนะคะ সাবধান সাবধান กรุณามาให้ตรงเวลานะคะ সময়নিষ্ঠ হন সময়নিষ্ঠ হন อย่างโง่ বোকামি করবেন না বোকামি করবেন না